সভাপতি হজরত উলামায় কেরাম উপস্থিত সুদীমণ্ডলী ও পর্দার আড়ালে বসা আমার মা বোনেরা আমি আমার একটা উজরের কথা আগেই বলি গত দুই মাস আগে প্রায় আমার লন্ডন সফরে শরীরে একটু ঠান্ডা লেগে গেছিল তখন থেকে গলার আওয়াজ বসে গেছে সঠিকভাবে গলার আওয়াজ হয় না কথা বলার সময় আর একটা হাতে ব্যথা ধরেছে এই ব্যথাটাও সারতেছে না আপনাদেরকে শোনানির উদ্দেশ্য হল দুইটা একটা উদ্দেশ্য হলো আপনারা যদি মনে মনে দোয়া করেন আল্লাহ যেন আমার গলার আওয়াজ পরিষ্কার করে দেন যাতে আপনাদেরকে কিছু বেশি সময় কথা শোনাইতে পারি আর একটা উদ্দেশ্য হল কিছুক্ষণ কথা বললেই যেহেতু গলার আওয়াজ নষ্ট হয়ে যায় এই জন্য কতক্ষণ কথা বলতে পারি জানি না যতক্ষণ আল্লাহ সুযোগ দেন ততক্ষণ যেন আপনারা সময়ের মূল্যায়ন করে মনোযোগ দিয়া কথাগুলি শোনার বোঝার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করুন আমরা সমস্ত মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি যে ত্রিশ পারা কোরআন আল্লাহর পবিত্র কালাম এই ত্রিশ পারা কোরআন আল্লাহ ফাকরাবুল আলমিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত সারা দুনিয়াবাসী সমস্ত মানুষের হেদায়তের জন্য কোরআন নাজিল করেছেন আল্লাহ সমস্ত মানুষের হেদায়তের জন্য হেদায়েত কি জিনিস পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে যে পথে চললে পরকালের চিরস্থায়ী জীবনে শান্তি এবং মুক্তি পাওয়া যায় সেই পথ প্রদর্শনের নাম ওই পথ দেখাইয়া দেওয়ার নাম হেদায়ত কোরআন সারা দুনিয়ার সমস্ত মানুষকে চিরশান্তির পথ দেখায় চিরমুক্তির পথ দেখায় দুনিয়ার কোন স্থায়ী জীবনে কোন পথে চললে চিরকালীন জীবনে পরকালের জীবনে শান্তি এবং মুক্তি পাওয়া যাবে সেই পথ কোরআন কেয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মানুষকে দেখাবে এজন্য আল্লাহ নিজেই কোরআন নাজিলের এক এক আয়াতে কোরআন নাজিলের কারণ দর্শাইয়া বলেন হুদাল্লিন নাস এই কোরআন মানুষের হেদায়তের জন্য নাজিল করা হয়েছে কোরআন শুধু এক দেশের মানুষের হেদায়তের জন্য নয় এক বংশের মানুষের হেদায়তের জন্য নয় এক সম্প্রদায়ের মানুষের হেদায়তের জন্য নয় বরং সারা দুনিয়ার সমস্ত মানুষের হেদায়তের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন কিন্তু দুনিয়ার সব মানুষ শান্তির পথ মুক্তির পথ চিনার পরও সেই পথ গ্রহণ করে না যারা হেদায়তের পথ গ্রহণ করে কোরআনের বাসায় ভিন্ন আয়াতে আল্লাহ তাদেরকে মোত্তাকিন নামে অভিহিত করেছে এজন্য অন্য আয়াতে বলেছেন কোরআন নাজিলের কারণ হুদাল্লিল মুত্তাকিন এক আয়াতে আল্লাহ বলেন সমস্ত মানুষের হেদায়তের জন্য কোরআন নাজিল করেছি আর এক আয়াতে বলেন মুত্তাকিনদের হেদায়তের জন্য কোরআন নাজিল করেছি প্রশ্ন জাগতে পারে একই প্রশ্নের দুই জবাব কেন কোরআন নাজিলের কারণ কি এর জবাব সমস্ত মানুষের হেদায়তের জন্য কোরআন নাজিলের কারণ কি আর এক জবাব মুতাকিনদের হেদায়তের জন্য একই প্রশ্নের দুই জবাব দিলেন কেন আল্লাহ তার কারণ হল কোরআন শান্তি এবং মুক্তির পথ দেখাবার সময় সমস্ত মানুষকেই দেখায় ওইটা বুঝাইয়া আল্লাহ নাস বলেছেন কিন্তু সমস্ত মানুষ কোরআনের পথ গ্রহণ করে না হেদায়ত গ্রহণ করে না শুধুমাত্র যারা কোরআনের হেদায়ত গ্রহণ করে তাদেরকে মুতাকিন বলা হয় ওইটা বুঝাই আল্লাহ আর একায়েতে হুদাল্লিল মুতাকিন বলেছেন এই ত্রিশ পারা কোরআনের মধ্যে মুসলমান হিসাবে আমাদের সকলের জানা থাকার কথা এই ত্রিশ পারা কোরআনে সর্বমোট একশো চোদ্দ সুরা আছে একশো চোদ্দটা সুরার মধ্যে সর্বপ্রথম সুরার নাম সুরাতুল ফাতেহা যা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সুরাতুল ফাতেহার তফসির থেকে কিছু কথা বুঝলে তেইশ পারা কোরআন সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া লাভ করা যাবে একটা ধারণা পাওয়া যাবে যেহেতু এটা তফসিরুল কোরআন এর নামে আজকের এই মুবারক সম্মেলনের আয়োজন এই জন্য ত্রিশ পারা কোরআনের তফসির সম্পর্কে যাতে আপনারা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারেন এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সামনে নিয়ে আমি আপনাদের খেদমতে সুরাতুল ফাতেহা তিলাওয়াত করেছি সুরাতুল ফাতেহার বিভিন্ন নাম আছে এই নামগুলির অর্থ এবং কেন আল্লাহ এই শব্দ দিয়া সুরাতুল ফাতেহার নামগুলি রাখলেন এর কারণগুলি জানলেই বুঝলেই আশা করি সুরাতুল ফাতেহা যে সমস্ত কোরআনের মূল এবং মর্ম এটা আপনারা অতি সহজে অনুধাবন করতে পারবেন সুরাতুল ফাতেহার অনেক নাম আছে সবগুলি নামের আলোচনা একদিনে করে শেষ করা যাবে না এর মধ্যে সর্বসাধারণের মধ্যে সুরাতুল ফাতেহা একটা নামে বেশি প্রসিদ্ধ আর শিক্ষিত সমাজের কাছে সুরাতুল ফাতেহা আরেকটা নামে বেশি প্রসিদ্ধ সর্বসাধারণ এই সুরাটাকে আলহামদু সুরা নামে বেশি চিনে আলহামদু সুরা বললে সব মুসলমান চিনে এই সুরা এই আলহামদু সুরা যে এই সুরার এক নাম এটাও আল্লাহর রাখা নাম সুরাতুল হামদ আর শিক্ষিত সমাজে এই সুরা সুরাতুল ফাতেহা নামে বেশি প্রসিদ্ধ সুরাতুল ফাতেহা বললে শিক্ষিত সমাজের সবাই এই সুরাকে বুঝে এছাড়া এই সুরার আরেক নাম আছে উম্মুল কুরআন উম শব্দের আবিদানি করতে হলো মা একটা মা যেহেতু বিভিন্ন সন্তান উৎপাদনের সেন্টার এই জন্য যে কোনো কেন্দ্র যে কোনো সেন্টার যে কোনো মূলকে পরিভাষাগত ভাবে মা বলা হয় যেমন মিথ্যা কথা সকল গুনার মা এর মর্ম হলো মিথ্যা কথা সকল গুনার সেন্টার যে ব্যক্তি মিথ্যা বলবে সে সব রকমের গুণা করতে পারবে যে মিথ্যা বলতে পারবে না সে কোন রকমের গুণা করতে পারবে না তাইলে মিথ্যা কথা সকল গুনার মূল বুঝানোর জন্য সকল গুনার মা বলা হয়েছে এই হিসাবে সুরাতুল ফাতেহা তিসপারা কোরআনের মূল এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ এই সুরার এক নামকরণ করেছেন উম্মুল কোরআন সুরাতুল ফাতেহা সমস্ত কোরআনের মা অর্থাৎ সমস্ত কোরআনের মূল আমাদের বুঝার ব্যাপার সুরাতুল ফাতেহা সমস্ত কোরআনের মূল কিভাবে হল অর্থাৎ ত্রিশ পারা কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন বিস্তারিত ভাবে সবগুলি কথা আল্লাহ সুরাতুল ফাতেহার ভিতরে বলে দিয়েছেন সংক্ষিপ্ত ভাবে এ কথাটা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো সুরাতুল ফাতেহা বুঝলে ত্রিশ পারা কোরআন সম্পর্কে একটা মোটামুটি ধারণা হবে কিনা অবশ্যই মুফাসিরিন কেরাম তফসিরের কিতাবে লিখেছেন বিসমিল্লাহির রহমান রাহিম এর তফসির বা ব্যাখ্যা হল সুরাতুল ফাতেহা আর সুরাতুল ফাতেহার তফসির বা ব্যাখ্যা হল ত্রিশ পারা কোরআন আর ত্রিশ পারা কোরআনের তফসির বা ব্যাখ্যা হল রাসুলের লক্ষ লক্ষ হাদিস আর রাসুলের লক্ষ লক্ষ হাদিসের তফসির বা ব্যাখ্যা হল চার ইমামের চার মজাব সাইর ইমামের সাইর মজাবে যা কিছু আছে সবগুলি রসুলের হাদিসে আছে রাসুলের হাদিসে যা কিছু আছে সবগুলি তিসপাড়া কোরআনে আছে ত্রিশ পারা কোরআনে যা কিছু আছে সবগুলি সুরায় ফাতেহার ভিতরে আছে সুরায় ফাতেহার ভিতরে যা কিছু আছে সবগুলি বিসমিল্লাহ রহমান রাহিমের ভিতরে আছে কাজেই ত্রিশ পারা কোরআনে বিস্তারিত ভাবে যা কিছু আছে সবকিছুই যেহেতু সুরাতুল ফাতেহার ভিতরে আল্লাহ সংক্ষেপে উল্লেখ করে দিয়েছেন এই জন্য আল্লাহ এই সুরার এক নামকরণ করেছেন উম্মুল কোরআন এর অর্থ হল সমস্ত কোরআনের মূল আমরা একটু যাচাই করে দেখার চেষ্টা করি তিসপাড়া কোরআনের সবগুলি বিষয় সুরাতুল ফাতেহার ভিতরে কিভাবে আছে মৌলিকভাবে ত্রিশ পারা কোরআনের মধ্যে তিনটা বিষয় আলোচনা করা হয়েছে একটা বিষয়ের নাম আকাইদ একটা বিষয়ের নাম আমাল একটা বিষয়ের নাম মুআমালাত ধর্ম সম্পর্কে কি আকিদা বিশ্বাস রাখতে হবে এর বিবরণের নাম আকাইদ ধর্ম পালনের জন্য কি কাজকর্ম করতে হবে এটার নাম হইল আমাল আর দুনিয়ার জীবনে বসবাস করতে গিয়া কি কি কাজকর্ম করতে হবে এর নাম হলো মোয়ামালাত ধর্মীয় আকিদা বিশ্বাস ধর্মীয় কার্যকলাপ দুনিয়ার জীবনের সংসার সংসারদারি কার্যকলাপ এই তিনটা হলো তিসপাড়া কোরআনের আলোচ্য বিষয় এই তিন বিষয়ের বাইরে কোরআনে কোনো আলোচনা নাই এই তিন বিষয় ছাড়া মানুষের জীবনে আর কোনো বিষয় নাই দেখেন কথা বুঝেন কিনা এই তিনটা বিষয় ছাড়া কোরআনের ভিতরে আর কোনো বিষয় নিয়ে আলোচনাও নাই এই তিনটা বিষয় ছাড়া মানুষের জীবনে আর কোনো বিষয়ও নাই একটা বিষয় হলো ধর্ম সম্পর্কে আমার কিরকম আকিদা বিশ্বাস রাখতে হবে এটাকে কোরআনের বাসায় আকাইদ বলা হয় আর একটা বিষয় হলো ধর্ম পালনের জন্য আমার কি কি কাজ করতে হবে এটাকে কোরআনের ভাষায় আমাল বলা হয় আরেকটা বিষয় হলো দুনিয়ার সংসার জীবনে আমার কি কি করতে হবে এটাকে কোরআনের ভাষায় মুআমালাত বলা হয় বুঝে থাকলে বলুন এই তিন বিষয়ের বাইরে মানব জীবনের আর কোনো বিষয় হতে পারে হতে পারে না সুতরাং মানুষের জীবনে যত বিষয় আছে সব বিষয় আল্লাহ ফাকরাবুল আলমিন তিসপাড়া কোরআনে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন আর সুরাতুল ফাতেহার ভিতরে এই তিন বিষয় সংক্ষেপে আলোচনা করেছেন এবার আমরা সুরাতুল ফাতেহার কোন আয়াতে তিন বিষয়ের কোন বিষয় আলোচনা করেছেন একটু বোঝার চেষ্টা করি সুরাতুল ফাতেহার প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক গোটা জগৎটার প্রতিপালক প্রতিপালন করার মালিক আল্লাহ আল্লাহ যদি কারো লালন পালনের ব্যবস্থা না করেন সারা দুনিয়াবাসী সম্মিলিতভাবেও তার লালন পালনের ব্যবস্থা করতে পারবেন একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা কথাটা বোঝার চেষ্টা করি মায়ের গর্ব থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয় এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তনের দুধ পান করতে হবে এই জন্য সন্তান গর্বে থাকা অবস্থাতেই মায়ের স্তনে দুধ তৈরি হতে থাকে কোন বৈজ্ঞানিক তৈরি করে দেয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তানের খাদ্য মায়ের স্তনের মধ্যে উৎপাদন করে দেয় কি কোনো বৈজ্ঞানিক না আল্লাহ আল্লাহ মায়ের স্তনের মধ্যে দুধ সৃষ্টি করে দেন বলেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তা পান করতে পারে ভূমিষ্ঠ হওয়ার পরও যদি মায়ের স্তনের দুধ আল্লাহ শুকাইয়া দেন সন্তান মায়ের স্তনের দুধ পান করার সুযোগ থেকে বঞ্চিত থাকতে বাধ্য এই সাধারণ একটা কুলের সন্তানের উদাহরণের দ্বারাই আমরা সহজে বুঝে নিতে পারি যে গোটা জগৎবাসীর প্রতিপালনকারীকে তবে যেমন ভাবে আল্লাহ সরাসরি সন্তানের মুখে আসমান থেকে দুধ ডেলে দেন না মায়ের স্তনের মাধ্যমে দেন ঠিক তেমনি ভাবে আল্লাহ ফাকরাবুল আলমিন কোন কিছুর মাধ্যমে জগৎবাসীকে লালন পালন করেন মাঝে মধ্যে মাধ্যম ছাড়াও করে একটা গল্প আছে বড় চমৎকার একটা লোক জ্ঞানী ছিল কিন্তু দন সম্পদের অভাবে সে পথের বিকারী হয়ে গেছে রাজার দরবারে ভিক্ষা করতে গেল রাজা ছিল বকিল কৃপন রাজা তাকে ভিক্ষা না দিয়া তারাইয়া দেওয়ার জন্য বলল যে আমার আমি তো দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ তুমি আল্লাহর কাছে চাও দিবার লাগি হয়েছি নি না টগানির লাগি হয়েছে আমি দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ তুমি আল্লাহর কাছে চাও বিকারী ধনের অভাবে বিকারি হইতে পারে জ্ঞানের অভাব ছিল না তার সে বিকারি জবাব রাজাকে জবাব দিল আমি আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ বলছেন আল্লাহ আসমান থেকে কারো পকেটে পয়সা ঢেলে দেবেন না তোমার মাধ্যমে দেবেন এই জন্য তোমার কাছে আসছি যেমন ভাবে মায়ের মাধ্যমে আল্লাহ সন্তানকে লালন পালন করেন ঠিক তেমনি ভাবে সরকারের মাধ্যমে আল্লাহ জনগণকে লালন পালন করেন মায়ের স্তনে দুধ না দিলে সন্তান সন্তানকে যেমন মায়ের লালন পালন করার ক্ষমতা রাখে না সরকারকে আল্লাহ তৌফিক না দিলে জনগণকে লালন পালন করার তৌফিক সরকারে রাখে না সন্তানকে লালন পালন করেন আল্লাহ মায়ের মাধ্যমে আর দেশের জনগণকে লালন পালন করেন আল্লাহ সরকারের মাধ্যমে এখান থেকে আমরা পরিষ্কার ভাবে বুঝে নিতে পারি সন্তানের লালন পালনের মালিক মা না মাধ্যম মালিককে ঠিক তেমনি ভাবে জনগণের লালন পালনের মালিক সরকার না মাধ্যম মালিককে আল্লাহ এটা আকিদা বিশ্বাস রব্বিল আলমিনের ভিতরে এই আকিদা বিশ্বাস শিক্ষা দেওয়া হয়েছে আমরা যদি শুধু এই একটা আকিদা যদি আমাদের অন্তরে মজবুত করে নিতে পারি যে সমস্ত জগৎবাসী আমার লালন পালনের মাধ্যম হতে পারে মালিক নয় আমার লালন পালনের মালিক একমাত্র আল্লাহ তখন আমি হারাম উপায়ে সম্পদ উৎপাদনের চেষ্টা করব না কেন মালিকের কাছে কি জবাব দেব এই একিন এই আকিদা এই বিশ্বাস যার অন্তরে যত বেশি মজবুত সে হালাল রুজিতে তত বড় মজবুত এই ধর্মীয় আকিদা বিশ্বাস যার মধ্যে যে পরিমাণ দুর্বল হালাল রুজিতে সে ওই পরিমাণ দুর্বল সে সেই পরিমাণ হারাম উপায়ে চেষ্টা করবে রুজি রোজগার করার তাইলে আমাদের ধর্মের বিশুদ্ধ আকিদা বিশ্বাস আমাদেরকে অন্যায় ভাবে হারাম উপায়ে রুজি রোজগারের পথ থেকে ফিরাইতে পারে ধর্মীয় আকিদা বিশ্বাস মজবুত থাকলে অন্যায় কাজ থেকে অপরাধ থেকে হারাম রুজির থেকে ফিরাবার জন্য কোন রকমের শাসন ব্যবস্থার দরকার হয় না আমার ধর্মের আকিদা বিশ্বাসই আমাকে হারাম ব্যবস্থা থেকে ফিরাতে পারে এর একটা সহজ উদাহরণ ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে আমরা বুঝতে পারি হজরত উমর ফারুক রদি আল্লাহ যখন বিশাল মুসলিম সাম্রাজ্যের প্রধান শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন ছিলেন হজরত উমর খুব সাদা সিধা ভাবে চলত জনগণকে যে পরিমাণ খানার ব্যবস্থা দিতে পারতেন নিজে ওই মানের খানা খাইতেন এর চেয়ে উন্নত কোয়ালিটির খানা উমারে খাইতেন না জনগণকে যে মানের পোশাক দিতে পারতেন নিজে ওই মানের পোশাক পরতেন এর চেয়ে উন্নত মানের পোশাক পরতেন না এই জন্য আগের থেকে যারা চিনত না তারা উমরকে দেখলে কল্পনাও করতে পারত না যে এই লোকটাই খলিফা উমর এই খলিফা উমর একদিন মরুভূমির রাস্তা দিয়া যাইতেছিলেন সাথে খাবার মতো কিছু ছিল না পেটে বড় খিদা লাগলো দেখলেন মরুভূমিতে একটা একপাল ছাগলের একটা রাখাল একটা ছাগলের দুধ দোহন করিয়া নিজে পান করলো খলিফা উমর রাখালকে বললেন আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে পান করতে দাও আমি মুসাফির আমার সাথে খাওয়ার কিছু নাই রাখাল খলিফা উমরকে চিনল না রাখাল বলল এই ছাগলের পালের মালিক আমি নই মালিক আরেকজন আমি তার বেতন বুগি চাকর পথের কোন মুসাফিরকে মালিকের ছাগলের দুধ পান করতে দেওয়ার পারমিশন নাই আমার এই জন্য তোমাকে আমি কোন ছাগলের দুধ দিতে পারবো না খলিফা উমর চিন্তা করলেন আল্লাহর কাছে কি জবাব দেব এই রকম আকিদা তোমার অন্তরে কি পরিমাণ মজবুত আছে আমার একটু পরীক্ষা করা দরকার তাই খলিফা উমর রাখালকে বললেন তুমি একটা কাজ করো একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে ভাই তুমি কিছু টাকা পাইলাম বেতনের অতিরিক্ত আমি একটা ছাগলের মালিক হইলাম আর ছাগলের দুধ দোহন করে আমি পান করলাম আর ক্ষুদা নিবারণ হইল মালিক যদি গনে দেখে ছাগলের পাল একটা কম জিজ্ঞাসা করে একটা কম কেন তুমি বলবা যে একটা ছাগল বাগে খাইয়া ফেলছে এই কথা বলার সাথে সাথে ছাগলের রাখাল এই মুসাফির বেশি উমরের প্রতি চটে গেল খেপল রাখাল বলে এই বেটা মুসাফির তোর কথা মতে একটা ছাগল যদি আমি তোর কাছে বিক্রি করে দেই আর মালিকে একটা ছাগল কম কেন জিজ্ঞাসা করলে আমি যদি বলি একটা ছাগল বাগে খাইয়া ফেলছে অবশ্যই আমার মালিক আমাকে বিশ্বাস করবে কিন্তু তুই আমাকে বলতে হবে কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন একটা ছাগল কি করেছিল তখন কি জবাব দেব এই ঘটনার থেকে আমরা কি বুঝতে পারি আমি যদি দুনিয়াতে কোন রকমের অন্যায় অত্যাচার জুলুম অবিচার হারাম কাজ করি সারা দুনিয়াবাসীকেও যদি ফাঁকি দিতে পারি দেশের সরকারকেও যদি ফাঁকি দিতে পারি সেনাবাহিনীকেও যদি ফাঁকি দিতে পারি প্রশাসনের লোকরেও যদি ফাঁকি দিতে পারি কাল হাসরের মাঠে শেষ বিচারের দিনে আল্লাহকেও কি ফাঁকি দিতে পারব সুতরাং ইসলাম ধর্মের আকিদা বিশ্বাস যার অন্তরে মজবুত হবে তাকে ভালো পথে চালাবার জন্য কোনো শাসনের দরকার হবে না ধর্মীয় আকিদা বিশ্বাস তাকে ভালো মানুষ রূপে গড়ে তুলবে এই জন্য ত্রিশ পারা কোরআনে যে তিনটা আলোচ্য বিষয় আছে এর মধ্যে একটা হলো ধর্মীয় আকিদা বিশ্বাস দুই নম্বর আলোচ্য বিষয় হইল ধর্মীয় কার্যকলাপ যাকে আমল বলা হয় আমরা নামাজ পড়ি রোজা রাখি কোরআন তেলাওয়াত করি তসবি পড়ি ওজিফা পড়ি জিকির করি হজ করি জাকাত দেই এইগুলি ধর্মীয় কার্যকলাপ আমল এই ধর্মীয় আমল হল তিসপারা কোরআনের দ্বিতীয় আলোচ্য বিষয় এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো প্রথম আলোচ্য বিষয় কোনটা আকাইট দুই নম্বর হইল আমল তিসপারা কোরআনে আল্লাহ আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন সুরাতুল ফাতেহার ভিতরে ইয়াকা আমরা এবাদত করি এর ভিতরে আমল সম্পর্কে আলোচনা করেছে ইয়াকা রব্বিল ভিতরে আকিদার ব্যাপারে আলোচনা করেছে লিল্লাহির মধ্যে আকিদার আলোচনা করা হয়েছে আর রহমান রাহিমের মধ্যে আকিদার ব্যাপারে আলোচনা করা হয়েছে আর ইয়াকা নবুদুর মধ্যে আমলের আলোচনা করা হয়েছে আর আলাইহিম এর মধ্যে আকিদা আমল মোয়ামালাত তিনোটার ব্যাপারে আলোচনা করা হয়েছে সুতরাং ত্রিশ কোরআনে আকিদা আমল এবং আমালা এই তিন ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে সুরাতুল ফাতেহার ভিতরে সংক্ষেপে আলোচনা করা হয়েছে এই জন্য আল্লাহ সুরাতুল ফাতেহার নাম রেখেছেন উম্মুল কোরআন সমস্ত কোরআনের মূল এই তিনটা বিষয়ের মধ্যে আবার আকিদা তিন ভাগে বিভক্ত তৌহিদ রেসালত কিয়ামত আল্লাহর একত্ববাদের বিশ্বাস নবী রসুলগণের প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস এই আল্লাহর একত্ববাদের বিশ্বাস নবী রসুলগণ সম্পর্কে বিশ্বাস এবং পরকাল সম্পর্কে বিশ্বাস এই তিন রকমের আকিদার আলোচনা আল্লাহ তিসপারা কোরআনে করেছেন বিস্তারিত ভাবে সুরাতুল ফাতেহার ভিতরে করেছেন সংক্ষিপ্তভাবে প্রথম তার নাম হল তৌহিদ আল্লাহর একত্ববাদের বিশ্বাস এর আলোচনা লিল্লাহির মধ্যে করা হয়েছে রব্বিল আলমিনের মধ্যে করা হয়েছে আর রহমানের মধ্যে করা হয়েছে রেসালতের আলোচনা সিরাতিমের মধ্যে করা হয়েছে কিয়ামতের আলোচনা মালিকিয়াউমিদ্দিনের মধ্যে করা হয়েছে তৌহিদ রেসালত কিয়ামত তিন রকমের আকিদার আলোচনা তিসপাড়া কোরআনে আল্লাহ করেছেন বিস্তারিত ভাবে সুরাতুল ফাতেহার ভিতরে করেছেন সংক্ষিপ্ত ভাবে এই জন্য সুরাতুল ফাতেহাকে আল্লাহ উম্মুল কোরআন নামে নামকরণ করেছেন তৌহিদের আকিদা আবার তিন প্রকার তৌহিদ ফিজ জাত তৌহিদ ফিজ সিফাত তৌহিদ ফিল আফাল আল্লাহর সত্যাগত একত্ববাদ আল্লাহর গুণগত একত্ববাদ আল্লাহর কার্যাবলীর একত্ববাদ আল্লাহর সত্তার মতো দ্বিতীয় কোনো সত্তা নাই আল্লাহর গুণের মতো আর কারো গুণ নাই আল্লাহ যে কাজ করতে পারেন সেই কাজও আর কেউ করতে পারেন না এই তিনটা বিষয়ে আল্লাহ তিসপাড়া কোরআনে আলোচনা করেছেন বিস্তারিত ভাবে সুরাতুল ফাতেহার ভিতরে আলোচনা করেছেন সংক্ষিপ্ত ভাবে এই জন্য আল্লাহ সুরাতুল ফাতেহার নামকরণ করেছেন উম্মুল কোরআন সমস্ত কোরআনের মূল আল্লাহর সত্যাগত সত্তাগত একত্ববাদের আলোচনা করেছেন আল্লাহ লিল্লাহ শব্দের মধ্যে গুণগত একত্ববাদের আলোচনা করেছেন আর রহমান শব্দের মধ্যে আর কার্যাবলীর একত্ববাদের আলোচনা করেছেন আল্লাহ রব্বিল আলমিন এ শব্দের মধ্যে কিভাবে কিভাবে প্রশ্নের জবাব দিতে গেলে একটা বিষয়ের আলোচনায় সারা রাত শেষ হয়ে যাবে বাকি সামনের আলোচনাগুলি করা যাবে না আমি শুধু সংক্ষেপে আপনাদেরকে এতটুকু বোঝাবার চেষ্টা করলাম যে আল্লাহ সুরাতুল ফাতেহার এক নাম রাখছেন উম্মুল কোরআন সমস্ত কোরআনের মূল কোন কারণে কারণ তিসপাড়া কোরআনে আল্লাহ যা কিছু সবিস্তারে আলোচনা করেছেন তিসপাড়া কোরআনের ভিতরে সবগুলি সংক্ষেপে আলোচনা করেছেন সুতরাং বিস্তারিত ভাবে তিসপাড়া কোরআনে যা কিছু আছে সংক্ষেপে সুরাই ফাতেহার মধ্যে আছে এই জন্য সুরাই ফাতেহাকে সমস্ত কোরআনের মূল বলা হয়েছে এই সুরার আরেক নাম সুরাতুস শিফা সুরাতুস শিফা শিফা অর্থ আরোগ্য রোগ মুক্তি চিকিৎসা এই সুরাকে আল্লাহ চিকিৎসার সুরা নামে নামকরণ করলেন কেন রোগ মুক্তির নামে নামকরণ করলেন কেন হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন মরণ ছাড়া আর যত রোগ আছে মরণ শুধু সুরায় ফাতেহা ফুইরে ফু দিলে যার মরণের সময় হইছে সে মরণ থেকে রক্ষা পাইবে না এছাড়া মানুষের জীবনে যত রকমের রোগ আছে সকল রোগের চিকিৎসা হবে সুরায় ফাতেহা পরে ফু দিলে সুরায় ফাতেহা সর্বরোগের চিকিৎসা এই সুরাত শিফা এর অর্থটা বলা মাত্রই আপনাদের মনে প্রশ্ন জাগা উচিত যে সুরায় ফাতেহার যদি সর্বরোগের চিকিৎসা হয় তাইলে ডাক্তারের কি দরকার ঔষধের কি দরকার হাসপাতালের কি দরকার ফার্মেসির কি দরকার কি বলেন প্রশ্ন জায়গাটা ঠিক না প্রশ্নটা কি বেঠিক সুরায় ফাতেহা যদি সর্বরোগের চিকিৎসা হয় তাইলে ঔষধেরই কি দরকার ফার্মেসিরই কি দরকার হাসপাতালেরই কি দরকার ডাক্তারেরই কি দরকার এই প্রশ্নের জবাব বোঝার জন্য আরেকটা কথা আমাদের স্মরণ রাখা দরকার মুফাসিরিনে কেরাম তফসিরের কিতাবে লিখেছেন হাদিস শরীফে যে আল্লাহ রসুল বলেছেন সুরায় ফাতেহা সর্বরোগের চিকিৎসা ফাতেহা ফু দিলে মরণ ছাড়া সকল রোগ ভালো হয় এর জন্য দুইটা শর্ত আছে কাজেই সুরায় ফাতেহা সর্বরোগের চিকিৎসা বিনা শর্তে না দুইটা শর্তে এই দুইটা শর্ত আমাদের স্মরণ রাখা দরকার একটা শর্ত হইল যে মুখে সুরায় ফাতেহা পরে ফু দিবে সেই মুখটা আল্লাহর পছন্দ পছন্দসই মুখ হতে হবে এটা কত নম্বর শর্ত এক নম্বর শর্ত এই জন্য কোন সাধারণ মুসলমান রোগ মুক্তির জন্য যদি পানি পরা নিতে যায় ফু নিতে যায় দেশের প্রেসিডেন্টের কাছে যায় না প্রধানমন্ত্রীর কাছে যায় না এমপির কাছে যায় না মসজিদের মুয়াজিনের কাছে যাইতে পারে কিন্তু দেশের প্রেসিডেন্টের কাছে যায় কারণ মুসলমান যতই অশিক্ষিত হোক একজন মুসলমান যতই মূর্খ হোক তার ইয়কিন তার আকিদা তার বিশ্বাস দেশের সরকার হইলে আল্লাহর পছন্দসই হওয়া যায় না আল্লাহ বিল্লা করতে পারলে আল্লাহর পছন্দসই হওয়া যায় আল্লাহরে ডাকলে আল্লাহর পছন্দসই হওয়া যায় দেশের শাসন ক্ষমতা দখল করতে পারলে আল্লাহর পছন্দসই হওয়া যায় না এই কারণে কোনো সাধারণ মুসলমানও প্রেসিডেন্টের কাছে ফানি ফোরা আনার লাগে যায় না প্রধানমন্ত্রীর কাছে যায় না এমপির কাছে যায় না মসজিদের ইমাম সাহেবের কাছে যায় মুয়াজিন সাহেবের কাছে যায় মাদ্রাসার শিক্ষকের কাছে যায় কেন তারা কিদা বিশ্বাস এরা আল্লাহ বিল্লা করে এরা আল্লাহরে রাখে এই জন্য এদের মুখ আল্লাহর কাছে পছন্দ পছন্দসই হওয়ার সম্ভাবনা বেশি থাকে সুরায় ফাতেহা সর্বরোগের চিকিৎসা হওয়ার জন্য দুই শর্ত প্রথম শর্ত যে মুখে পরে ফু দিবে সেই মুখটা আল্লাহর পছন্দসই মুখ হতে হবে কার মুখ আল্লাহর কাছে পছন্দসই এটা আমি জানি না আমার কাছে এর কোনো গ্যারান্টি নাই কিন্তু যে আল্লাহর হুকুম যত বেশি মানিয়া চলবে সে আল্লাহর তত বেশি পছন্দসই হবে যা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত এটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত এই জন্য আল্লাহর হুকুম মানিয়া বেশি বেশি পরিমাণে যারা মানিয়া চলেন তাদের কাছ থেকে ফু নিলে আমার এই ফুয়ের দ্বারা বেশি বেশি কাজ হবে এটাই সঠিক ধারণা দুই নম্বর শর্ত হইল যে লোকে রোগের চিকিৎসার জন্য ফু নিবে সেই লোকের আল্লাহর কালামের গুণাগুণের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে ফু দেওয়ালার মুখ আল্লাহর কাছে পছন্দসই হতে হবে ফু গ্রহণ করেওয়ালার ইয়কিন আল্লাহর কালামের উপর মজবুত থাকতে হবে এখন আমি একজনকে আল্লাহর পছন্দসই মুখ আমি মনে করলাম বাস্তবে যদি আল্লাহর পছন্দসই না হইয়া থাকে তার ফুর দ্বারা আমার কাজ হবে না অথবা ফু দেওয়ালার মুখ আল্লাহর পছন্দসই ছিল কিন্তু যে ফু নিল তার মনে যদি সন্দেহ থাকে নিলাম তো ফানি ভরা কাজ ওইব কিনা কে জানে তখনও তো এটার দ্বারা কোনো ফল হবে না এই দুইটা শর্তের কোনো একটা শর্তের যেখানে অভাব হবে সেখানের জন্য বিকল্প ব্যবস্থা হইল ডাক্তার ঔষধ হাসপাতাল ডাক্তার ঔষধ ফার্মেসি হাসপাতাল এগুলি হলো বিকল্প ব্যবস্থা যেখানে আমার দুই শর্তের অভাব হয় সেখানে আমি ডাক্তারের কাছে যাব। যেখানে দুইটা শর্ত আমার পুরাপুরি আছে আল্লাহর রসুল বলেন কোন ডাক্তারের দরকার হবে না কোন হাসপাতালের দরকার হবে না কোন ঔষধের দরকার হবে না সুরায় ফাতেহা সর্বরোগের চিকিৎসা শুধু মরণের কোনো চিকিৎসা নাই আর বাকি সব রোগের চিকিৎসা সুরায় ফাতেহা হাদিস শরীফে এই ব্যাপারে একটা চমৎকার ঘটনাও আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের জমানায় একদল সাহাবায়ক রাম সফরে গেলেন সন্ধ্যার সময় বিদেশ সফরে এক বস্তির মানুষের কাছে রাত্রে তাকার জন্য জায়গা চাইলেন ওরা তাদেরকে তাকার জায়গা দিল না তারা খোলা মাঠের মধ্যে রাত্রি যাপন করলেন এই রাত্রেই ওই বস্তির সর্দার সাপে কাটল সাপে কাটার যত চিকিৎসা তারা জানতো সব রকমের চিকিৎসা করল কোন ফল হইল শেষ পর্যন্ত বস্তির মানুষ যে সমস্ত সাহাবায় কেরামকে রাত্রে তাহার জায়গা দিল না এই সমস্ত সাহাবায় কেরামের কাছে এসে বলল যে তোমরা কি সাফে কাটার কোনো চিকিৎসা জানো তারা বললেন জানি কিন্তু বিনামূল্যে করব না তোমরা যেহেতু আমাদেরকে রাত্রে তাহার মতো জায়গা দিছ না এই জন্য তোমরার চিকিৎসা আমরা বিনা পয়সায় করব না দুপক্ষয় কন্ট্যাক্ট হইল ছাগলের বিশাল এক পাল দেখা যা কইল যে তোমরা যদি আমাদের এই সর্দারের সাফে কাটার চিকিৎসা করতে পারো এই এক পাল ছাগল তোমাদেরকে দিয়া দেব তাদের মধ্যে একজন সাহাবি সুরাতুল ফাতেহা পরে সাফে কাটা রুগীকে ফু দিলেন সুরাতুল ফাতেহা পুরিয়া ফু দেওয়ার সাথে সাথে সাফে কাটা রুগী ভালো হয়ে গেল হাদিসের মধ্যে সুরায় ফাতেহা পরিয়া ফু দিলে যে সর্বরোগের চিকিৎসা হয় তার বাস্তব প্রমাণ আছে কি নাই এই জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন এই সুরার এক নাম রাখছেন সুরাত ওইখানে ঔষধের চিকিৎসা সফল হইল না সুরায় ফাতেহার চিকিৎসা সফল হইল সুরায় ফাতেহার চিকিৎসা সফল দুনিয়াতে যত ডাক্তার আছে যত বড় বড় ডাক্তার আছে আর যত ভালো ভালো ঔষধ আছে ডাক্তার প্রেসক্রিপশন লেখে এই কথা বলে দেয় না যে গ্যারান্টি দিলাম রোগ সারবে ডাক্তার বলে ব্যবস্থা দিলাম রোগ সারতেও পারে নাও সারতে পারে মোহাম্মদুর রসুল্লাহ গ্যারান্টি দিয়েছেন সুরাতুল ফাতেহা পরে ফু দিলে রুগ সারবেই যদি মুখটা আল্লাহর কাছে কবুল হয় আর ফুল গ্রহণকারীর একিন যদি মজবুত হয় তাইলে সুরাতুল ফাতেহার দ্বারা রোগের চিকিৎসাটাই মূল চিকিৎসা ঔষধ হইল তার বিকল্প যেখানে শর্ত পাওয়া যাবে না সেখানে শর্ত যেখানে পাওয়া যাবে না সেখানে চিকিৎসার বিকল্প হইল ঔষধ আর ফার্মেসি আর হাসপাতাল আর ডাক্তার এই সুরার আরেক নাম আল্লাহ ফকরাবুল আলমিন এই সুরার আরেক নাম রাখছেন সুরাত তালিমিল মাসালা বন্দার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করার নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার সুরা বন্দা কোন নিয়মে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হবে সেই নিয়ম এই সুরার ভিতরে শিক্ষা দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ এই সুরার নামকরণ করেছেন সুরাত তালিমিল মসালা দুয়ার নিয়ম শিক্ষা দেওয়ার সুরা কি নিয়ম আল্লাহ সুরার ভিতরে শিখাইছেন দেখুন প্রথম আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক এর মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে তুমি দোয়া করবে আগে সেই আল্লাহর প্রশংসা করো দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আর রহমান রাহিম আল্লাহ অত্যন্ত মেহরমান অতিশয় দয়ালু এখানে শিক্ষা দিয়েছেন দ্বিতীয় পর্যায়ে তুমি আল্লাহর গুণগান গাও তিন নম্বর আয়াতে বলেছেন মালিক ইয়াউমিদ্দিন এখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তুমি যে আল্লাহর কাছে দোয়া করবে ওই আল্লাহকে মর্যাদা দাও চতুর্থ আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন ইয়াকা নামুদু ইয়াকা নাস্তাইন তুমি আল্লাহর কাছে দোয়া করবে কোন সম্পর্কের কারণে আর আল্লাহ তোমার দোয়া কবুল করবেন কোন কারণে বলতে হবে তোমাকে আল্লাহর সাথে তোমার সম্পর্কটা কি যদি আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্কই না থাকে যদি তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্কই না থাকে তোমার অধিকার নাই দোয়া করার আল্লাহর দরকার নাই কবুল করার কাজেই তোমার আগে বলতে হবে আল্লাহর সাথে তোমার সম্পর্ক কি এই প্রশ্নের জবাব আল্লাহ শিক্ষা দিয়েছেন চতুর্থ নম্বর আয়াতে আমরা একমাত্র তোমারই আবাদত করি সুতরাং আমরা হইলাম তোমার গুলাম আর তুমি হইলা আমাদের মনিব গুলামে যদি মনিবের কাছে না চায় চাইবে কার কাছে আর মনিবে যদি গুলাম রে দান করে না দান করবে কারে সুতরাং সাত নম্বর আয়াতে আল্লাহ আমাদের দোয়া করার কি নিয়ম শিক্ষা দিলেন যে আল্লাহর সাথে আমার সম্পর্ক কি যে আমার জানা থাকতে হবে বুঝে থাকলে এবার বলুন আমি যদি আল্লাহর গুলামি করি না তাহলে আল্লাহর কাছে দোয়া করে কবুল হওয়ার আশা করতে পারি দোয়া কবুলের জন্য এই নিয়ম শিক্ষা দেওয়া হইল আল্লাহর গুলামি করো আল্লাহরে মনিব বানাও আল্লাহর কাছে গুলাম গুলাম হইয়া তুমি আল্লাহর কাছে চাইবে আল্লাহ মনিব হইয়া তোমাকে দান করবে পাঁচ নম্বর আয়াতে বলছেন যে এবার তুমি কি বলতে চাও বলো প্রথম নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন আল্লাহর প্রশংসা করো দুই নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন আল্লাহর গুণগান গাও তিন নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন আল্লাহকে মর্যাদা দাও চতুর্থ নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন আল্লাহর সাথে তোমার সম্পর্ক কি বলো পাঁচ নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন এবার বলো তোমার আসলে তোমার বক্তব্য কি তুমি কি চাইতে চাও বলো সে আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন ইহদিন মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সুজাপদ দেখাও এটা হলো তোমার চাওয়ার মতো জিনিস এটা তোমার চাওয়ার মতো জিনিস আল্লাহ আমার সুজা পথ দেখাও আমি আগেই বলেছি তিসপাড়া কোরআন হইল সুরাতুল ফাতেহার তফসির কাজী সুরাতুল ফাতেহার তফসির কি এক রাতেই শেষ হবে আশা করেন কিছুতেই নয় শুধু আমি একটু আইডিয়া দিতে চাই আপনাদেরকে যে তিসপাড়া কোরআনের সবকিছু বিষয় সুরাতুল ফাতেহার ভিতরে কিভাবে আছে সুরাতুল ফাতেহার ভিতরে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি সিরাতুল মুস্তাকি আমাদেরকে সুজা পথ দেখাও কোথায় যাওয়ার পথ যে জান্নাত থেকে আমরা এসেছিলাম আবার ফিরে সেই জান্নাতে যাওয়ার পথ দুনিয়াতে মানুষ এসেছে জান্নাত থেকে সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা হজরত আদম আলহিসামকে এবং আদি মাতা হাওয়াকে আল্লাহ প্রথমে জান্নাতে দিয়েছিলেন সেখান থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছেন আর পাঠাবার সময় বলে দিয়েছেন তোমাদেরকে চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার রাস্তা আমি দেখাবো ওই রাস্তাটার নাম ওই সিরাতে মুস্তাকিম ওই রাস্তাটার নাম ওই সুদাপথ সুতরাং সুরাতুল ফাতেহার ভিতরে বন্দা আল্লাহর কাছে চায় যে যে পথে জীবন যাপন করলে আমরা দুনিয়ার জীবন শেষে সুজা জান্নাতে যেতে পারবো ওই পথটা আমাদেরকে দেখাও মূল বক্তব্য কত নম্বর আয়াতে পাঁচ নম্বর আয়াত ছয় নম্বর এবং সাত নম্বর আয়াত হইল মূল বক্তব্যের ব্যাখ্যা যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পতই জান্নাতে যাওয়ার পথ গাইরিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন যারা পথভ্রষ্ট নয় যারা অভিশপ্ত নয় তারা যে পথে জীবন যাপন করেছেন সেই পথটাই হলো দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার পথ দলিন পর্যন্ত সুরা শেষ হইল শেষ করার পরে আমিন বলা সুন্নত এটা কোরআন শরীফের অংশ নয় দুয়ার আদব আমিন বলাটা কোরআন শরীফ সুরাতুল ফাতেহার পরে যে আমিন এই আমিন কোরআন শরীফের অংশ না দুয়ার আদব কেন এই আদব শিক্ষা দেওয়া হইল এই সুরার তফসিরে লেখা আছে আল্লাহ যেহেতু এই সুরার মাধ্যমে দোয়া করার নিয়ম শিক্ষা দিয়েছেন বলে এই সুরার নাম সুরাত তালিমুল মাসালা রেখেছেন এই সুরার শুরুতে আলহামদু শব্দ ব্যবহার করেছেন এবং শেষে আমিন বলার নিয়ম শিক্ষা দিয়েছেন সুতরাং আলহামদু শব্দের দ্বারা মুনাজাত শুরু করা সুন্নত এবং মুনাজাত শেষ করে আমিন বলা সুন্নত আমরা অনেকে না জানার কারণে অথবা অনেকে বে খিয়ালের কারণ খিয়াল না করার কারণে আমরা আলহামদু শব্দ দিয়া দুয়া শুরু করি না দুয়ার শুরুতেই বলি আল্লাহ আমিন আল্লাহ অর্থ হে আল্লাহ আমিন অর্থ কবুল করো বলার আগেই কবুল করবেন না বলার পরে শুরুতেই কইলাম আমিন কি কবুল করবেন বুঝে থাকলে বলুন তো দুয়ার শুরুতে আমিন বলা নিয়ম না নিয়মের খেলা নিয়মের খেলা আল্লাহমা আমিন বলে দোয়া শুরু করা এটা সুন্নতের খেলাফ আলহামদু শব্দের দ্বারা মুনাজাত শুরু করা সুন্নত মুনাজাত শেষ করার পরে এবার বলো আমিন আল্লাহ যা কইলাম তুমি কবুল করো দোয়া শেষ করে আমিন বলা সুন্নত আর দুয়ার শুরুতে আলহামদু শব্দের দ্বারা দুয়া শুরু করা জন্নত এই নিয়মটা আল্লাহ ফক্রাবুল আলমিন সুরাতুল ফাতেহার ভিতরে শিক্ষা দিয়েছেন এই জন্য আল্লাহ এই সুরার নামকরণ করেছেন সুরাতু তালিমিল মাসালা দুয়ার নিয়ম শিক্ষা দেওয়ার সুরা এই সুরার আরেক নাম সাবুল মাসানি সাবনের অর্থ সাত আর মাসানি অর্থ বারবার সাবুন অর্থ সাত আর মাসানি অর্থ বারবার এই সুরার সাতটা আয়াত আছে সাতটা আয়াত এই জন্য সাবুন নাম রাখা হয়েছে আল্লাহ রসুল বলেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন সুরায় ফাতেহার সাতটা আয়াত আছে এর প্রথম আয়াত ফরার আগে বিসমিল্লা প্রত্যেক সুরার শুরুতে বিসমিল্লা পড়া নিয়ম প্রথম আয়াত হইল আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আর যেহেতু যে প্রথম আয়াত এই কারণে সুরার শুরু হিসাবে আল্লাহ রসুল আগে বিসমিল্লা পড়িয়া এরপরে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন এই সুরার প্রথম আয়াত আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন এই সুরায় আয়াতের সংখ্যা সাতটা হওয়ার কারণে সাবুন করে নাম রাখা হয়েছে আর মাসানিওর তো বারবার দুই কারণে এই সুরারে মাসানি করে নাম রাখা হয়েছে এক কারণ হইল এই সুরা নাজিল হয়েছে বারবার মক্কি জিন্দিগিতে একবার মদনী জিন্দিগিতে আরেকবার রসুল মক্কায় থাকাকালে সুরায়তুল ফাতেহা একবার নাজিল হয়েছে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে সুরাতুল ফাতেহা আরেকবার নাজিল হয়েছে একবার নাজিল হইল না বারবার এই জন্য এই সুরার নাম মাসানি বারবার নাজিল হওয়ার মতো সুরা আরেকটা কারণ হলো এক নিয়তে যত রাখাত নামাজ পড়ি এক নিয়তে যত রাখাত নামাজ পড়ি প্রত্যেক রাখাতেই সুরাতুল ফাতেহা বারবার পড়ার নিয়ম আছে এক নিয়তে যত রাখাত নামাজ পড়ি এত রাখাত নামাজে অন্য সুরা বারবার পড়া নিষেধ ধরেন কথার কথা আপনি ফজরের দুই রেখাত সুন্নত নামাজের নিয়ত করলেন প্রথম রাখাতে যদি আলহামদুসুরা পড়েন দ্বিতীয় রাখাতে আবারও সুরাতুল ফাতেহা পড়তে হবে কিন্তু প্রথম রাখাতে যদি আলাম তারা পড়েন দ্বিতীয় রাখাতে আর আলাম তারা পড়বেন না নিয়ম নাই অন্য সুরা প্রতি রাখাতে বারবার পড়া যায় না একবারই পড়া যায় কিন্তু সুরাতুল ফাতেহা প্রতি রাখাতে বারবার পড়তে হয় এই জন্য আল্লাহ এই সুরার নামকরণ করেছেন সুরাতুল সাবেইল মাসানি ওই সাত আয়াতওয়ালা সুরা যে সুরা নামাজে বারবার পড়তে হয় আপনাদের জানার বুঝার ব্যাপার হইল এক নিয়তে যত রাখাত নামাজ পড়া হয় এই রাখাত গুলিতে অন্য সুরা একবারের বেশি পড়া যায় না কিন্তু সুরাতুল ফাতে হা বারবার পড়তে হয় কেন এটাই আপনার বুঝার ব্যাপার সুরাতুল ফাতে হা বারবার পড়তে হবে কেন আমি জোহরের চার রাখাত ফরজ নামাজের নিয়ত করলাম প্রথম রাখাতেও সুরায় ফাতেহা পড়লাম দ্বিতীয় রাখাতেও সুরায় ফাতেহা পড়লাম তৃতীয় রাখাতেও সুরায় ফাতেহা পড়লাম চতুর্থ রাখাতেও সুরায় ফাতেহা পড়লাম অথচ প্রথম রাখাতে আলাম তারা পরে থাকলে দ্বিতীয় রাখাতে আর আলাম তারা পড়া যাবে না দ্বিতীয় রাখাতে লিলাফি পরে থাকলে তৃতীয় রাখাতে আর লিলাফি পড়া যাবে না তৃতীয় রাখাতে আর আইতাল্লাদি পরে থাকলে চতুর্থ রাখাতে আর আর আইতাল্লাদি পড়া যাবে না চতুর্থ রাখাতে ইন্না আতইনা ঘরে থাকলে এই সুরা আগের রাখাত গুলিতে পড়া যাবে না কিন্তু সুরাতুল ফাতেহা প্রথম রাখাতেও পড়তে হবে দ্বিতীয় রাখাতেও পড়তে হবে তৃতীয় রাখাতেও পড়তে হবে চতুর্থ রাখাতেও পড়তে হবে সুরাতুল ফাতেহা বারবার পড়তে হয় কেন তার কারণ হইল সুরাতুল ফাতেহার মাধ্যমে বন্দার নমাজের ভিতরে আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা হয় সুরাতুল ফাতেহার মাধ্যমে আল্লাহর সাথে বন্দার সরাসরি কথাবার্তা হয় নমাজের ভিতরে আপনারা একটু দয়া করে বলুন আল্লাহর সাথে কথাবার্তা বলার সুযোগ পাইলে শর্টকাট করবেন না লম্বা করবেন লম্বা করার মতো কিছু না পাইলে একই কথা বারবার বলবেন তবু আলফটা জারি থাকুক এর একটা উদাহরণ আছে হজরত মুসা আলহিসাম যখন তুর পাহাড়ে গেলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়ামা তিল কাবি আমিনিকা ইয়া মুসা ও মুসা তোমার হাতেই ডাকি প্রশ্নটা কি তোমার হাতে কি মুসালসাম বলেন কাল আহিয়া আসো আয়া এই যে আমার লাঠি জবাব শেষ হইল কি না বাকি রইল শেষ হইল এরপরে বলেন আতাওয়াক্কা আলাইহা এই লাঠিতে বর দিয়ে আমি চলি ও আহুস্য বিহা আলা গানামি এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারিয়া ছাগলকে খাওয়াই ওয়ালিয়া ফিহা মারি মুখরা এই লাঠি দিয়া আমি আমার আরো অনেক কাজ করি তোমার হাতের লাঠি দিয়া কি করো এটা কি প্রশ্ন ছিল না তোমার হাতে এটা কি এটা কি এই প্রশ্নের জবাব তো এটা আমার লাঠি পর্যন্তই শেষ এই লাঠিতে বর দিয়ে আমি চলি বলেন কেন এই লাঠি দিয়ে আমি ছাগলের ছাগলকে পাতা ফাড়িয়া খাওয়াই বলেন কেন এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি বলেন কেন কারণ আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইছি এখন কথা প্রাসঙ্গিক হোক আর অপ্রাসঙ্গিক হোক কথা যত লম্বা করা যায় ততই ভালো ঠিক তেমনি ভাবে সুরাতুল ফাতেহার মাধ্যমে বন্দা নমাজের ভিতরে সরাসরি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পায় এবার আমরা বোঝার চেষ্টা করি কিভাবে কথা বলার সুযোগ পায় এই সুরার আরেক নাম আছে সুরাত সলাত সুরাত সলাত নমাজ রে কয় এটা নমাজের সুরা এই সুরারে নমাজের সুরা এই জন্য নাম রাখা হয়েছে এই সুরা নমাজও বারবার পড়তে হয় এবং নমাজের ভিতরে এই সুরার মাধ্যমে বন্দার আল্লাহর সাথে কথাবার্তা হয় হাদিস শরীফে আছে হাদিসে কুদ্সি আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন আব্দি এই সুরায় ফাতেহাকে আমার মধ্যে আর আমার বন্দার মধ্যে আমি ভাগাভাগি করে দিয়েছি সুরাতুল ফাতেহার অর্ধেক আমার জন্য আর অর্ধেক বন্দার জন্য সুরাতুল ফাতেহাত কত আয়াত সাত আয়াতের অর্ধেক কত সাড়ে তিন আয়াত সাড়ে তিন আয়াত আমার জন্য আর সাড়ে তিন আয়াত বন্দার জন্য দেখেন কিভাবে বন্দা যখন নমাজে দাঁড়াইয়া প্রথম আয়াত পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলমিন তখন বলেন হামিদানি আব্দি আমার বন্দা আমার প্রশংসা করলো আমার জন্য দুই নম্বর আয়াত যখন পরে আর রহমান ইব্রাহিম আল্লাহ অত্যন্ত মেহেরবান অতিশয় দয়ালু আল্লাহ পাক আলমিন বলেন আসনা আলাইয়া আব্দি আমার বন্দা গুণগান গাইল আমার জন্য তিন নম্বর আয়াত যখন পরে মালিক ইয়াউমিদ্দিন আমার আল্লাহ হাসনের দিনের মালিক আল্লাহ পাক আলমিন বলেন মজ্জাদানি আব্দি আমার বন্দা আমাকে মর্যাদা দিল আমার জন্য কত আয়াত গেল ওর দেখের আর কত বাকি আধা খান ওই চতুর্থ আয়াতের অর্ধেকটার মধ্যে বন্দা বলে ইয়াকা না বুধু তোমার জন্য ইয়াবাদত করি এটাও আল্লাহর জন্য ইয়াকা না বুধু আল্লাহর জন্য প্রথম আয়াতে প্রশংসা করি আল্লাহর জন্য দ্বিতীয় আয়াতে গুণগান গাই আল্লাহর জন্য তৃতীয় আয়াতে মর্যাদা দেই আল্লাহর জন্য চতুর্থ আয়াতের অর্ধেকটাতে বন্দেগি করি আল্লাহর জন্য গেল নি সাড়ে তিন আয়াত চতুর্থ আয়াতের শেষের অংশ আল্লাহ সাহায্য চাই তোমার কাছে আমার জন্য একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আপনাদের সাড়ে তিন আয়াত বন্দার জন্য আর সাড়ে তিন আয়াত আল্লাহর জন্য কিভাবে প্রথম আয়াতে আমরা প্রশংসা করি আল্লাহর জন্য দ্বিতীয় আয়াতে গুণগান গাই আল্লাহর জন্য তিন নম্বর আয়াতে মর্যাদা দেই আল্লাহকে চতুর্থ আয়াতের প্রথম অংশে এবাদত করি আল্লাহর জন্য কি পরিমাণ গেল আল্লাহর জন্য সাড়ে তিন আয়াত চতুর্থ আয়াতের শেষের অংশে ইয়া কানাস্তাইন আল্লাহ সাহায্য চাই তোমার কাছে আমার জন্য এখন কার জন্য আমার জন্য ওয়া ইয়া কানাস্তাইন এই জন্য হাদিস হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বন্দা যখন সাইন নম্বর আয়াত পরে ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন হে আল্লাহ এবাদত করি তোমার কাছে তোমার জন্য আর সাহায্য চাই তোমার কাছে আমার জন্য তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার বন্দা একমাত্র আমার এবাদত করে আর সাহায্য একমাত্র আমার কাছেই চায় সুতরাং বন্দা তুমি আমার কাছে যা কিছু চাইবার সুরায় ফাতেহার ভিতরে আমি তোমাকে সবকিছু দান করে দেবো এই গেল একটা সংক্ষিপ্ত বিবরণ সুরায় ফাতেহার মাধ্যমে বন্দা আল্লাহর সাথে কিভাবে আলাপ সালাপ করে বিভিন্ন হাদিসে এবং তফসিরের কিতাবে আরো বিস্তারিত বিবরণ উল্লেখ আছে এক বয়ানে উল্লেখ আছে বন্দা যখন নমাজে দাঁড়াইয়া সুরাতুল ফাতেহা তিলাওয়াত শুরু করে এর প্রথম শব্দটা উচ্চারণ করে যখন আলহামদু অর্থ সমস্ত প্রশংসা এই আলহামদু শব্দটা বলার সাথে সাথেই আল্লাহ নমাজি বন্দাকে প্রশ্ন করেন লিমানিল হামদু কার জন্য সমস্ত প্রশংসা আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি জবাব দেয় লিল্লাহি আল্লাহর জন্য তখন আল্লাহ তারে জিজ্ঞাসা করেন মানিল্লা আল্লাহকে আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি বলে রাব্বিল আলামিন বিশ্বজগতের প্রতিপালক যিনি তিনি আল্লাহ বলেন মার রব্বুল আলমিন রব্বুল আলমিন কে প্রশ্নের জবাবে মুসল্লি বলে আর রহমান রহমান যিনি তিনি আল্লাহ আবার জিজ্ঞাসা করেন রহমান কে মুসল্লি আল্লাহর প্রশ্নের জবাবে বলে আর রহিম রহিম যিনি তিনি আল্লাহ আবার জিজ্ঞেস করেন রহিম কে জবাবে মুসল্লিয়ে বলে মালিক ইয়াউমিদ্দিন হাসরের দিনের মালিক যিনি তিনি তখন আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন আমি মালিক ইয়াউমিদ্দিন আমি হাসরের দিনের মালিক আমার নামই রহিম আমার নামই রহমান আমি রব্বুল আলমিন আমি তো আল্লাহ আমি তো সরাসরি তোমার সাথে কথা বলতেছি তুমি আর আমি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এখানে কোনো থার্ড পার্সন নাই তুমি যিনি তিনি বলে থার্ড পার্সন বানাও কেন